العين تناديني فدعيني أماه دعيني فتبكي دموعك يا أمي عن دربي لا لن تثنيني أماه طريقي قد وضحى والقلب প্রশ্ন আসে যে নাভির নিচে হাত বাঁধার দলিল কি নাভির নিচে হাত বাঁধার দলিল কি নাভির নিচে হাত বাঁধার দলিল যে সমস্ত হাদিস আছে ওই হাদিসগুলোর আগে ওই ইসহাক রহমতুল্লাহের ওই কথাটা হুবহু তার শব্দে আবার আমি ব্যক্ত করতে চাচ্ছি যে তাহতা সুররা আকোয়াফিল হাদিস ও আকরাবু ইলাত্তাওয়াজ ইসহাক রহমতুল্লাহের শব্দ হইল তার ভাষ্য হলো এটা যে যে তাহতা সুররা আকোয়াফিল হাদিস ওয়া আকরাবু ইলাত তিনি বলতেছেন আকোয়া ফিল হাদিস তার মানে এর হাদিসটা নাভির নিচে হাত বাঁধার হাদিসটা বেশি শক্তিশালী কে বলতেছেন ইমাম বুখারির উস্তাদ বলতেছেন এই কথা ইমাম বুখারির উস্তাদ এবং যে উস্তাদের পরামর্শে তার ইঙ্গিতে ইমাম বুখারি রহমতুল্লাহ সহি বুখারি শরীফ লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছে ওই ইসাক রহমতুল্লাহ বলেছিলেন এই কথা যে কেউ যদি সই হাদিসগুলোরে এক জায়গায় কি করে দিত লিপিবদ্ধ করে দিত সেই কথাটাই ওনার মনে লাগছে এবং সেই হিসাবেই হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই জামে সহি ওনার যে সহি কিতাব এই কিতাব রচনা করছেন তো সেই শাক রহমতুল্লাহ আলাই তিনি এই কথা বলতেছেন কত বড় মহাদ্দিস ছিলেন তিনি প্রকৃত আহলে হাদিস তো ওনারা ছিলেন উনি বলতেছেন যে তাহতা সুররা আকোয়াফিল হাদিস ও আকরাবু ইলাত তাওয়াজু এই কথাটা সামনে রাইখা আমাদেরকে দেখতে হবে যে নাবির নিচে হাত বাঁধার যে সমস্ত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত এবং সহি হাদিস হইল যেটা মোসান্নাফে ইবনে আবি সাহেবায় আসছে মোসান্নাফে ইবনে আবি সাহেবায় যে হাদিসটার মধ্যে স্পষ্টভাবে আছে ওই ওয়াইল ইবনে হুজুর রাজি আল্লাহ তালা আনহুর এই হাদিস যে হাদিসের মধ্যে হজরত ওয়াইল ইবনে হুজুর রাজি আল্লাহনু বর্ণনা করছেন যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ডাইন হাত বাম হাতের উপর রেখে তাহতা সুররা রায়তুল নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনহু আলা শিমালি ফি সালা তাহতা সুররা ডাইন হাত বাম হাতের উপর রেখে কোথায় রাখছেন তাহতা সুররা নাবির নিচে এ হাদিসের সনদ সহি এ হাদিসের সনদে ইবনে আবি সাহেবা তার মোসান্নাফে হাদিসটা উল্লেখ করছেন ওকি থেকে ওকি রহমতুল্লাহ আলী উল্লেখ করছেন মুসাইবনে উমায়ের থেকে মুসা ইবনে উমায়ের বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াইল থেকে আর আলকামা ইবনে ওয়াইল করছেন তার পিতা ওয়াইল ইবনে হুজুর রাজিয়াল্লাহ থেকে এ হাদিসে একজন বর্ণনাকারীও জয়ীফ নেই এ হাদিসে শুধু একটাই আপত্তি করা হয় কেউ কেউ করছেন যে মুসান্নাফের কোনো কোনো নুসখায় যারা তালাশ করছেন অনেকে মুসান্নাফের নুসখায় এই হাদিসটা পাননি বাস এই কথা কিন্তু এটা এটা যারা হাদিস চর্চা করেন তারা জানেন তারা জানেন যে খোদ মুসনাদে আহমদ এই আমাদের সুনানে আবি দাউদ তিরমিজি এগুলির এক নুসখায় এমন হাদিস আছে আরেক নুসখায় কি নাই সে হাদিস নাই এখনো আমাদের সামনে এলে ভুরি ভুরি প্রমাণ আছে এই যে তাউসের যে মুরসালটা যেটা পিছনে আমি বললাম এ আমাদের এই কিতাবের লেখক বলছে যে আশ্চর্য হলো আমাদের আবু দাউদের নুসখায় এটা নাই অথচ এ আমাদের আবু দাউদের আমাদের ভারতীয় যে নুসখা এই নুসখা এই নুসখার মধ্যে এটা নাই এটা এর আগে মির্জি রহমতুল্লাহ ওনারা নিজেরাই এই কথা বলে গেছেন যে এটা ইবনে দাসার নুসখায় আছে ইবনুল আরবির নুসখায় আছে সুতরাং এই নুসখায় না থাকা এটা আশ্চর্য নয় তো এই যে হাদিসটা তাউসের মোরসাল হাদিসটা আবু দাউদে আমাদের ভারতীয় যে নুসখা যে কপি সেই কপিতে কি নাই যে সংস্করণ তাতে ওই হাদিস নাই তাহলে অন্য সংস্করণে আছে অন্য সাগরিদদের বর্ণনায় আছে এটাতে আসে নাই এরকম হাদিসের প্রায় কিতাবে এরকম যে আমার কাছে মুসনাদে আহমদ যেটা আছে এক খণ্ডে রিয়াদ থেকে ছাপা এর আগে আট খণ্ডে ছাপা হয়েছে মুসনাদে আহমদ এক খণ্ডে রিয়াদ থেকে যে ছাপা হয়েছে আমি নিয়ে আসছি হজে গিয়া সেই কিতাবে উপরে লেখা হয়েছে প্রায় নয়শো হাদিস সেখানে বেশি অথচ এর আগে আট খণ্ডে সেই কিতাব ছাপা হয়েছে এগুলি কি কেউ বানায়া দিছে নাকি না এগুলি ওই সহি নুসখার মধ্যে সহি পাণ্ডুলিপিতে পাওয়া গেছে তো হাদিসের প্রায় কিতাবে এরকম যেগুলিতে একটা যে হাদিস পাওয়া যায় আরেকটায় সেটা পাওয়া যায় না খোদ তিরমিজি শরীফ দেখলেও আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে অনেক হাদিস এটা আহমদ শাকের রহমতুল্লাহ আলের নুসখায় আছে অন্য নুসখায় নাই শাহেক সোহাইবের নুসখায় নাই উনি বলেন যে এটা আমি পাইনি সুতরাং এখানে দেখার বিষয় হইল যারা বলেছেন মুসান্নাফের টিকা মোসান্নাফের হাদিসে মোসান্নাফে এটা উদ্ধৃত হয়েছে তারা সঠিক বলেছেন কিনা তারা সেটা পেয়েছেন কিনা এই অনেকে শায়েক হায়াত সিন্দি হায়াত সিন্দি রহমতুল্লাহের কথা উল্লেখ করেন উনি ছিলেন মূলত হানাফি আলেম আর এই কারণেই ওনার এই কথাটা জোরদারভাবে উল্লেখ করা হয় হায়াত সিন্দি রহমতুল্লাহ দাবি করছেন যে আমি মুসান্নাফের কোনো পাণ্ডুলিপিতে এটা পাইনি কিন্তু হায়াত সিন্দি রহমতুল্লাহ বলতেছেন এটাই কি চূড়ান্ত কথা হায়াত সিন্দি রহমতুল্লাহ একই জমানার সমকালীন ছিলেন আপনার কায়েম সিন্দি কায়েম সিন্দি এবং ওই জমানেরই আরেকজন হইল হাসেম সিন্দি ওনারা দুইজনেই দাবি করছেন যে মোসান্নাফের নস্কায় আমরা সচক্ষে এই হাদিস দেখেছি শায়েক কায়েম সিন্দি আর শায়েক হাসেম সিন্দি দুইজনেই দাবি করছেন যে আমরা সচক্ষে এই হাদিস মুসান্নাফের নুসখায় পেয়েছি আর এনাদের বেশ আগে শায়েক কাসেম ইবনু কুতলু বুগা রহমতুল্লাহ আলাই আল্লামা হাফেদ ইবনু হজর আসকালানিরও সাগরিত আবার ইবনুল হুমাম রহমতুল্লাহ সাগরিত কাসেম ইবনু কুতলু বুগা তিনিও মুসান্নাফের বরাতে এটাকে উল্লেখ করেছেন বোঝা যায় তার কাছে মুসান্নাফের যে নুসখা ছিল সেখানেও এই হাদিস বিদ্যমান ছিল এরপরে এইসা শায়েক মোহাম্মদ আওয়ামা এই বিতর্কটা যখন ওনার সামনে আসছে উনি যে ২৬ খণ্ডে মুসান্নাফ ওনার সম্পাদনায় যে ছাপছেন সেখানে তৃতীয় খণ্ডের শুরুতে তিনি কিতাব শুরু করার আগে যেই যেই পাণ্ডুলিপিতে এই হাদিসটা বিদ্যমান আছে ওই পাণ্ডুলিপির ওই পৃষ্ঠাটা ফটো করে দিয়ে দিচ্ছেন শুরুতে ফটো করে দিয়ে দিচ্ছেন কিতাবের শুরুতে যে এই নেও কোন কোন পাণ্ডুলিপিতে আছে দেখো সেখানে উনি এটাও দেখাইছেন শাহেক আবেদ সিন্দি রহমতুল্লাহ আলাই মদিনা মোনাবরাই উনি জিন্দিগি কাটাইছেন ওখানে হাদিস পড়াইছেন বহুত নাম করা মহাদ্দিস ছিলেন ওনার নুস্খার মধ্যেও এই হাদিস বিদ্যমান আছে আর আরেকটা নুস্খার উদ্ধৃতি তিনি দিয়েছেন যে সাহেব মুরতাজা হাসান আর জাবিদি রহমতুল্লাহ আলের ওনার ওই নুস্খা তিউনিশে বিদ্যমান আছে তিউনিশে তিউনিশের ওই নুস্খার থেকে একটা ফটোকপি কইরা মদিনা ইউনিভার্সিটিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল মদিনাতুল মোনাওয়ারায় সেখানের কুতুবখানায় সংরক্ষিত আছে এরকম যে সমস্ত নুসখায় এই হাদিসটা বিদ্যমান আছে বা ছিল সেই নুসখার সেই পৃষ্ঠার ফটোকপি করে দিছেন শায়েক মোহাম্মদ আওয়ামা তৃতীয় খণ্ডে শুরুতে সেখানে কারো মনে চাইলে দেখে নিতে পারে যে হাদিস মোসান্নাফের কোন কোন নুসখায় কোন কোন কপিতে ছিল যাই হোক মোসান্নাফের যে কপিগুলোতে পাওয়া গেছে এবং ওলামাই কেরাম যারা দাবি করেছেন তাদের এই দাবি সঠিক দাবি এই হাদিস সনদ সহ বিদ্যমান আছে এবং সহি সনদে এটা বিদ্যমান আছে এছাড়া হজরতে আলী রাজিয়াল্লা আল্লাহ তালানু থেকে প্রসিদ্ধ একটা হাদিস আছে আর সুন্না ওয়াজুল কাফে আলাল কাফে ফিসালা তাহতা সুররা এটা আবু দাউদা আছে এবং এটা ওই ইবনুল আরবি ইবনু নস্কায় আছে আর এছাড়া মুসনাদে আহমদে আছে আটশো পঁচাত্তর নম্বর হাদিস আটশো পঁচাত্তর নম্বর সেখানে বলা হয়েছে আর সুন্না ওয়াজুল কাফে আলাল কাফে এই হাদিসটাও ওই পিছনে আমি ফিরে যাইতেছি যারা কোনই পর্যন্ত হাত বিস্তার করেন তাদের সেই মতের বিপক্ষে এই হাদিসটাও আসছে ওয়াজুল কফে আলাল কফ এখানে বলা হয়েছে হাতের তালু আরেক হাতের তালু বরাবর রাখার কথা না জেরার ওই মাথা পর্যন্ত নেওয়ার কথা বলা হয় নাই যাই হোক এখানে বলা হচ্ছে আর সুন্না সুন্না হলো ওয়াজুল কফে আলাল কফে ফি সালা তাহতা সুররা এই হাদিসটা একজন রাবি আছেন আব্দুর রহমান ইবনি শাক তিনি জয়ীফ তিনি জয়ীফ তো তার কারণে এই হাদিসকে জয়ীফ বলা হয় কিন্তু আমাদের লামাজাবি বন্ধুদের তরিকা যদি আমরা ধরি তাহলে এই হাদিসও সহি হইতে পারে কেন তাউসের মোরসাল হাদিসটা জয়ীব ওইরকমভাবে মোহাম্মল ইবনে ইসমাইলের ওই রেওয়ায়ত জয়ীব ওনারা বলেন কি যে এটা যদিও এই সনদে জয়ীব কিন্তু এর অন্যান্য সাক্ষী বিদ্যমান থাকার কারণে এটা সহি তো এরকম যদি হয় তো এই হাদিসেরও কি আছে সাক্ষী প্রমাণ বিদ্যমান আছে তো সেইভাবে আমরা ওনাদের নীতি অবলম্বন করলে আমরা বলতে পারি এই হাদিসও কি সহি তো আসুন্না ওয়াজুল কফে আলাল কফে ফিসালা তাহতাস সুর আরেকজন আবু মিজলাজ উনি তো তাবেই ওনার যেমন ফতুয়া আছে ইব্রাহিম নাখাই রহমতুল্লাহেরও ওইরকম ফতুয়া আছে আবু মিজলাজ বলছেন এ সনদ সহি তিনি বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে হাত রাখবে উনি বলছেন ইয়াজাউ বাতে না কফে ইয়ামিনি আলা জাহেদে কফে শেমালি ওই আগের কথা ডাইন হাতের তালু রাখবে কোথায় আলা জাহেরে কফে শেমালি হ্যাঁ বাম হাতের তালুর পিঠে এইখানে রাখবে ওয়াজ আলু হা আসফালা মিনা সুররা আর হাত নাবির একটু নিচে এখানে রাখবে নাবির নিচে তো এই হাদিসে এটা একজন তাবির ফতোয়া ওইরকমভাবে এটা আছে মোসান্নাফি ইবনে আবি সাহেবায় তিন হাজার নয়শো তেষট্টি নম্বর হাদিস তিন হাজার নয়শো তেষট্টি আর ইব্রাহিম নাখাই রহমতুল্লাহের ফতোয়া আছে যে ইয়াজাউ ইয়ামিনাহু আলা শেমালিহি ফিসলা তাহতা সুররা এটাও মোসান্নাফি ইবনে আবি সাহেবা আছে তিন হাজার নয়শো ষাট নম্বর হাদিস তো তাবিদের এই ফতোয়া আর এর সঙ্গে যুক্ত করেন ইসাক রহমতুল্লালের ইসাক রহমতুল্লাহের ওই বক্তব্য যে তাহতা সুররা আকোয়া ফিল হাদিস তাহতা সুররা আকোয়া ফিল হাদিস হাদিসের দিক থেকে সনদের দিক থেকে বেশি শক্তিশালী হলো নাবির নিচে হাত বাঁধা ইসাক রহমতুল্লালের এই স্পষ্ট সাক্ষ্য এটা অবশ্যই প্রমাণ করে রে ওনার কাছেও কি ছিল এ ব্যাপারে যে সমস্ত হাদিস ছিল তার মধ্যে উনি পেয়েছেন নাবির নিচে হাত বাঁধার হাদিসকে উনি সবচেয়ে বেশি মজবুত পেয়েছেন তাই তিনি এই কথা বলেছেন তো মোসান্নাবি ইবনে আবি সাহেবার হাদিস এটা এটা নিঃসন্দেহে সহি এবং এর সমর্থন সমর্থনে যে হজরতে আলী রাজি আল্লাহ তালানহু এবং হজরতে আবু হুরায়রা রাজি ওনাদের যে বর্ণনা আসছে দোনোটার সনদে ওই আব্দুর রহমান ইবনে ইসাক আছেন জয়ীফ রাবি কিন্তু সহি বর্ণনা এর সমর্থনে থাকার কারণে লামাঝাবি বন্ধুদের নীতি অনুযায়ী এটা সহি হতে পারতেছে আর তার সঙ্গে আছে তাবেইন দুইজন তাবেইর ফতোয়া আর ইসাক রহমতুল্লাহের এরকম জোরদার সাক্ষ্য আর এর সঙ্গে আছে আমাদের সলফে সালেহিনের আমল কিন্তু যে হাদিস অনুসারে সলফে সালেহিনের কারো আমল নাই আবার সনদের বিবেচনায় সেটা তিনটা হাদিসের তিনোটা জয়ীফ সুতরাং সেই হাদিসকে সহি বলে রসুল সাল্লাহ আলী আসাল্লামের আমল হিসাবে মানুষের কাছে সেটাকে ব্যক্ত করা এটা কোনোভাবেই উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন تناديني فدعيني